আল্লাহ সুবহানহতালার গুণাবলীকে যুগে যুগে বিকৃতি করা হয়েছে আল্লাহ সুবহানহতালার গুণাবলীর মধ্যে যুগে যুগে পরিবর্তন সৃষ্টি করা হয়েছে কিভাবে একদল মানুষ বলে যে আল্লাহ সুবহানহতালার কোনো গুণ থাকতে পারে না কেন যারা সৃষ্টিজীব তাদের গুণ থাকতে পারে যদি আল্লাহর গুণ সাবেত করা হয় প্রমাণ করা হয় আল্লাহর জন্য গুণ নির্দিষ্ট করা হয় তাহলে আল্লাহকে সৃষ্টিজীবের সাথে সাদৃশ্য দেওয়া হবে এটা একদল মানুষের অভিযোগ যদিও এই আলোচনাগুলো কঠিন আলোচনা অত বিস্তারিত আলোচনা করা যাবে না তারপরও সারমর্ম আপনাদের সামনে বলতে চাই যে ইসলামের ইতিহাসে প্রথম যখন দার্শনিকদের বই পুস্তক আরবিতে অনুবাদ করা হয় দার্শনিক মানে এরিস্টটল প্লেটো যারা আছে তাদের বই পুস্তক যখন আরবিতে অনুবাদ করা হয় দর্শন শাস্ত্র কর্তৃক প্রভাবিত হয়ে একদল মানুষ আল্লাহ সুবাহ গুণাবলী আল্লাহ সুবাহ নামের উপর প্রশ্ন উত্থাপন করা শুরু করে ওই সমস্ত দার্শনিকদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য একদল মুসলিম যুক্তি দিয়ে যুক্তির জবাব দেওয়া শুরু করে ওই দার্শনিকদের আরবিতে বলা হয় ফালা সেফাহ আর যারা যুক্তি দিয়ে দার্শনিকদের যুক্তির জবাব যুক্তি দিয়ে দিতে যাচ্ছিল তাদেরকে আরবিতে বলা হয় মোতাকাল্লিমিন যুক্তিবিদ তর্কবিদ যাদেরকে আমরা জানি মাতুরিদি নামে আশা আরি নামে হানাফিরা অধিকাংশ হচ্ছে মাতুরিদি আর সাফিরা অধিকাংশ হচ্ছে আশাহারি তো ওই সমস্ত নাস্তিকদের দার্শনিকদের যারা আল্লাহ সুবাহর নাম ও গুণাবলীর উপর অভিযোগ উত্থাপন করেছিল তাদের অভিযোগের জবাব যুক্তি দিয়ে সব অভিযোগের জবাব দেওয়া যায়নি আর বিশ্বাসের বিষয়ে সবকিছু যুক্তি দিয়ে প্রমাণ করা যায় না তো যেই বিষয়গুলো যুক্তি দিয়ে প্রমাণ করতে পারেনি মা তুরিদিরা আশারিরা সেই বিষয়গুলোতে তারা আল্লাহর নামের গুণাবলীর মধ্যে বিকৃতি করেছে অর্থের পরিবর্তন করেছে তাবিল করেছে আশারি এবং মাতুরিদিরা আল্লাহ সুবহানাহ তালার সাতটা গুণ ছাড়া অন্য কোনো গুণ স্বীকার করে না আল এলম আল কুদরত আল কালাম আল ইরাদা হাস্তাম আল বাসার আল্লাহ জ্ঞানী আল্লাহ ক্ষমতাশীল আল্লাহর ইচ্ছা শক্তি আছে আল্লাহ কথা বলতে পারেন আল্লাহ শুনতে পান আল্লাহ দেখতে পান এই গুণগুলো ছাড়া সাতটি গুণ ছাড়া আল্লাহ সুবাহান আল হাই আল্লাহ সুবাহান তালা জীবিত এই সাতটি গুণ ছাড়া তারা আর দ্বিতীয় কোনো গুণ আল্লাহর জন্য মানে না আল্লাহ সুবাহান তালা যে গফুর খামাসিন এই গুণ আশা আরি মাতুরিদিরা মানে না আল্লাহ সুবাহান তালা যে রাহমান রাহিম দয়ালু এই গুণ আশা আরি মাতুরিদিরা মানে না কেন যুক্তি দিয়ে তারা এটা প্রমাণ করতে পারেনি তাদের মাথায় প্রশ্ন যে দয়া করতে গেলে তো সফট কর্নার লাগে মন নরম হওয়া লাগে তাহলে এটা কেমন কথা যে আল্লাহর জন্য যদি আমরা এই জিনিসটা সাবেত করতে যাই তাহলে কেমন হবে এই রকম বাহ্যিক অনেক যুক্তির কারণে তারা আল্লাহ সুবাহানাহতালার সাতটি গুণ ছাড়া বাকি সব গুণাবলীকে তাবিল করে অর্থের পরিবর্তন সৃষ্টি করে আল্লাহ সুবাহানাহতালার হাত রয়েছে তারা সেটা পরিবর্তন করে বলেছে হাতের অর্থ হচ্ছে শক্তি এইভাবে সর্বক্ষেত্রে তারা পরিবর্তন সৃষ্টি করেছে আরেক দল রয়েছে যারা আল্লাহ সুবাহানতালার সব গুণাবলীকে মানুষের সাথে সাদৃশ্য দিয়েছে যাদেরকে বলা হয় মুসাববেহা তারা সব গুণাবলীকে মানুষের সাথে সাদৃশ্য দিয়েছে এই সকল ফেতনা ভ্রান্ত ফেরকা বাতিল ফেরকার জবাবে সংক্ষেপে দু এক মিনিট কথা যদিও সময় শেষের দিকে প্রথম কথা হচ্ছে আল্লাহ সুবাহ সুরা সুরার এগারো নম্বর আয়াতে বলছেন লাইসা আল্লাহ সুবাহান তালার মতো কিছুই নাই যারা আরবি ভাষা জানে তারা বলতে পারবে যে লিহি কাফ শব্দটাও মতো অর্থ বোঝানোর জন্য ব্যবহার হয় মিসিল শব্দটাও মতো অর্থ বোঝানোর জন্য ব্যবহার হয় অনুরূপ অর্থ বোঝানোর জন্য ব্যবহার হয় তো আল্লাহ সুবাহানহতলা পর পর অনুরূপ মতো এই কথাটা দুইটা শব্দ কেন ব্যবহার করলেন লাইসা কামিসলিহি শাইউন বাসির তার উদ্দেশ্য হচ্ছে অর্থ তখন এটা দাঁড়াবে যে আল্লাহ সুবাহানতালার মতো হওয়া তো দূরের কথা আল্লাহ সুবাহানতালার ধারে কাছেও কেউ নাই কথা কি বুঝাতে পেরেছি আরো বেশি তাকিদ আরো বেশি কঠোরতা যে আল্লাহ সুবাহানতালার অনুরূপ হওয়া সৃষ্টি জগতের মধ্যে কেউ তো দূরে থাক কামিস আল্লাহ সুবহানাহু ধারে কাছেও কেউ নাই অহু সামিউল বাসির আল্লাহ সুবহানাহু শুনেন এবং দেখেন আল্লাহ যেমন তার নিজের জন্য শোনা এবং দেখা গুণ সাবেত করেছেন মানুষের জন্য আল্লাহ এই গুণ সাবেত করেছেন সুরা ইনসানের দুই নম্বর আয়তে আল্লাহ সুহান বলছে যে আমি মানুষকে সৃষ্টি করেছি আল্লাহ আমবাসিরা মানুষকে আমি শুক্র কীট থেকে সৃষ্টি করেছি অতপর মানুষকে সামি এবং বাসির বানিয়েছি মানুষ শুনতে পায় মানুষ দেখতে পায় কিন্তু মানুষের শোনা এবং মানুষের দেখা আর আল্লাহর শোনা আল্লাহর দেখা এক নয় ওই একই আয়াতের মধ্যে আল্লাহ বলছে যে আল্লাহর মতো কিছুই নাই আল্লাহ শুনেন এবং দেখেন তার মানে মানুষও শুনে এবং দেখে কিন্তু মানুষের শোনা এবং দেখা আল্লাহর মতো হওয়া তো দূরের কথা আল্লাহর ধারে কাছেও নয় সুতরাং প্রথম কথা হচ্ছে সৃষ্টিকর্তার সাথে সৃষ্টি জীবের কোনো মিল থাকতে পারে না অন্য এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আফামাই ইয়াখলুকু কামান লা ইয়াখলুক আফালা কারণ তোমাদের মাথার বুদ্ধি বিবেক কি হারিয়ে গেছে যিনি সৃষ্টি করেছেন আর যে সৃষ্টি জীব দুইজন কি করে এক হতে পারে একজন সৃষ্টিকর্তা প্রতিপালক মালিক আরেকজন সৃষ্টিজীব গোলাম দাস এই দুইজন কি করে এক হতে পারে কি করে মিল থাকতে পারে আফালা দাদা কারণ তোমরা কি চিন্তা ভাবনা করো না তোমরা কি শিক্ষা গ্রহণ করো না সুতরাং আল্লাহ সুবাহ তালার সাথে মানুষের কোনো মিলই থাকতে পারে না যতই আল্লাহ সুবাহ তালা তার নিজের জন্য এমন কিছু গুণের কথা বলেন যেগুলো মানুষের জন্য রয়েছে কিন্তু সেটা আল্লাহ সুবাহ তালার সানে যেমন মানায় তেমন তার গুণ দ্বিতীয় কথা যারা আল্লাহ সুবাহ তালার গুণাবলীকে বিকৃতি করে যারা আল্লাহ সুবাহানাহ তালার গুণাবলীর অর্থের মধ্যে পরিবর্তন সৃষ্টি করে তাদের যে দলিল সেই দলিলগুলোর জবাব এক নম্বর কথা যে নামের মধ্যে মিল থাকলেই অর্থে হুবহু এক হতে হবে এটা জরুরি নয় মাথা শব্দটা আমরা সবাই ব্যবহার করি পিঁপড়ার মাথা হাতির মাথা জিরাপের মাথা বিল্ডিংয়ের মাথা রাস্তার মাথা দেশের মাথা কত অর্থে ব্যবহার হচ্ছে একটা শব্দ শব্দ মিল থাকলেই যে বাস্তবতা এক হবে এটা জরুরি নয় নরম একটা শব্দ মানুষ নরম রড নরম হয়ে গেছে রড লোহা লোহার নরম হয়ে যাওয়া আর মানুষের মন নরম হওয়াকে এক এক নয় অথচ শব্দ একটাই নরম সুতরাং শব্দ মিল থাকলে বাস্তবতায় যে হুবহু এক হতে হবে এটা জরুরি নয় আল্লাহ সুবাহ বলছে তার হাত আছে তার মানে যে মানুষের হাতের মতো আল্লাহর হাত আছে এটা জরুরি নয় আর হতেও পারে না আল্লাহ সুবাহানাহতালা নিজেই নাকচ করে দিয়েছেন লেইসা কামিস্ত্রী সাইয়ুন আল্লাহর মতো হওয়া তো দূরের কথা আল্লাহর ধারে কাছেও কেউ নাই তো আল্লাহর হাত আছে যেমন তার সানে মানায় যেমন তার মর্যাদায় মানায় যেমন তার হাত আছে যেমন তিনি জানেন আমরা কেউ জানি দ্বিতীয়ত আল্লাহ গুণাবলীর গুণাবলীগুলোর অর্থ নির্ধারণ করা সেগুলোকে মানুষের সাথে মিল দেওয়া বা এই জাতীয় আশঙ্কা মনের মধ্যে আনা এটা বাস্তবক মূল থেকেই বিবেক বিরোধী কেন বিবেক বিরোধী যেখানে আমরা আল্লাহর জাত সত্তাই জানি না যে তিনি কেমন আল্লাহ সুবাহ সত্তাই আমরা জানি না সেখানে তার গুণাবলী কেমন সেটা কিভাবে জানবো এই জন্য আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে বিশ্বাস করতে হবে ইমাম মালিক বলছেন আল ইস্তিয়াউমা আলুমুন আল্লাহ আরসে আছেন আল্লাহ সুবাহান তালা আরশে সমুন্নত এটা আমরা জানি আল ইস্তিয়াউমা আলুমুন এটা আমরা জানি ওয়াল কাইফু মাজহুলুন কিন্তু কিভাবে আছেন সেটা আমরা জানি না ওয়াসুয়াল আনহু বিদআহ আর এই বিষয়ে জিজ্ঞাসা করা যে আল্লাহ কেমন আছেন বা কোনো ধারণা করা বেদাত শুধু তাই নয় ইমাম আবু হানিফ রাহিমাউল্লাহ তার আল ফিকহুল আকবর গ্রন্থের মধ্যে বলছেন ইন্নালিল্লাহিয়াদুন আল্লাহ সুবহানাহু হাত রয়েছে আর যারা আল্লাহ সুবহানাহু হাতের অর্থ কুয়া শক্তি করে তারা আল্লাহর গুণাবলীকে বাতিল বলে গণ্য করে ইমাম আবু হানিফা বলছে ফিকহুল আকবরের মধ্যে যে কেউ যদি আল্লাহর হাতের অর্থ শক্তি করে তাহলে সে আল্লাহর গুণাবলীকে বাতিল করলো আল্লাহর সেফাতকে বাতিল করলো আমার বুঝে আসে না কিভাবে আমাদের হানাফি ভাইয়েরা আবু হানিফা রাহিমাহুল্লার আকিদাকে ছেড়ে দিয়ে নিজেকে হানাফি বলছে অথচ মাতুরিদির আকিদা গ্রহণ করেছে আবু হানিফা রাহিমাহুল্লার আকিদা গ্রহণ করেনি আবু হানিফা রাহিমাহুল্লার আকিদা ছিল সালাফে সালিহিনের আকিদা সকল সালাফে সালিহীন আল্লাহ সুবাহর গুণাবলী বিষয়ে বলেছেন আমির রু হাকামা যা বিলা কাইফিন আল্লাহর গুণাবলী যেভাবে আল্লাহ কোরআনে বলেছে যেভাবে তার রাসুল হাদিসে বলেছে তোমরা ওইভাবেই রাখো কোনো প্রকারও জানতে চেয়েও না কোনো ধরনও জানতে চেয়েও না কিছু জিজ্ঞেসও করো না বিশ্বাস করার কাজ বিশ্বাস করে যাও আল্লাহ সুবাহানাও তালার সানে যেমন মানায় তার গুণাবলী তার সানে তেমন শুধু তাই নয় আল্লাহ সুবাহানাও তালার হাত অর্থ যদি শক্তি হয় তাহলে ওই যে কোরআনের আয়াত আপনাদের সামনে অর্থ করলাম বাল্লিয়াদা হোমাম সুদাতান সুরামায়দার চৌষট্টি নম্বর আয়াত যে আল্লাহর দুই হাত প্রশস্ত যদি হাত অর্থ শক্তি হতো তাহলে আল্লাহ বলতেন না যে আল্লাহর দুই হাত প্রশস্ত শুধু তাই নয় আল্লাহ সুবাহান আদমকে যে আশরাফুল মখলুকাত শ্রেষ্ঠ সৃষ্টি জীব করেছেন নিজে হাতে সৃষ্টি করেছেন তো এই মর্যাদাটা আল্লাহর নিজে হাতে সৃষ্টি করার কারণে যদি আল্লাহ শক্তি দিয়ে সৃষ্টি করতেন তো আল্লাহ সুবহানাহু তার কুদরাত দিয়ে তার শক্তি দিয়ে জিনকেও সৃষ্টি করেছেন তার কুদরাত দিয়ে আসমান জমিনও সৃষ্টি করেছেন তার কুদরাত দিয়ে পশু পশু পাখি পঙ্গপাল সৃষ্টি করেছেন আল্লাহই তো সকল কিছুর সৃষ্টিকর্তা কোন হও বললেই হয়ে যায় যদি আল্লাহ সুবহানাহু তাআলা আদমকেও শক্তি দিয়ে সৃষ্টি করতেন তাহলে আদমের প্রাধান্য কোথায় আল্লাহ সুবহানাহু আদমকে নিজে হাতে সৃষ্টি করেছেন সুতরাং আল্লাহর হাত আছে যেমন তার সানে মানায় যেমন তার মর্যাদায় মানায় আল্লাহ সুবাহান তালার হাত আছে বললেই মানুষের হাতের মতো হতে হবে এটা কুশ্চিন কালেও নয় কখনোই নয় সৃষ্টিকর্তার সৃষ্টিজীবের মধ্যে কোনো মিল থাকতে পারে না আল্লাহ সুলহানাও তালার অনুরূপ হওয়া তার মতো হওয়া তো বহু দূরের কথা কেউ তার ধারে কাছেও নয় সম্মানিত উপস্থিতি এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলার যত গুণাবলী আমরা জানি আল্লাহ সুবহানাহু তাআলার যত সেফাত আমরা জানি আল্লাহ সুবহানাহু তাআলার যত নাম এবং পরিচয় আমরা জানি সেগুলোকে আমরা পবিত্র কোরআন এবং হাদিসে যেভাবে এসেছে সেভাবেই মানব কোনো প্রকার বিকৃতি ছাড়াই কোনো প্রকার পরিবর্তন ছাড়াই আর কারোর সাথে সাদৃশ্য দেওয়া ছাড়াই আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সেই তৌফিক দান করুক আল্লাহ মাহিন